এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ মানবে না শুনবে না কোন যে বারণ দুলমিনী কিরণ দুর্বারে আন্দোলন তৌহিদি জাগরণ দুর্বারে আন্দোলন তৌহিদি জাগরণ মানবতা শত্রু যত করবে সব দাবন এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ মানবে না শুনবে না কোন যে বারণ দুলুমি নিপীড়ন দুর্বার এই আন্দোলন তৌহিদি জাগরণ দুর্বার এই আন্দোলন হেদি জাগরণ মানবতা শত্রু জাত করবে সব দমন এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী আগুন গাইরুল্লাহর আগমন প্রচন্ড আক্রমণ গাইরুল্লাহর উচ্ছেদে হিজবুল্লাহর আগমন বাতিলের উচ্ছাদে প্রচন্ড আক্রমণ হুশিয়ার সাবধান খোলা হুশিয়ার সাবধান সত্যের দুশ্মন এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ মানবে না শুনবে না কোন যে মারণ দুরুমিনি প্রেরণ দুর্বার এই আন্দোলন তৌহিদি জাগরণ দুর্বার এই আন্দোলন তৌহিদি জাগরণ মানবতা শত্রু জাত করবে সব জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ তাই তো খোদার পথে এগিয়ে যাব একসাথে তাই তো খোদার পথে এগিয়ে যাব একসাথে করবো কায়ম খোদার বিধান যায় যাক জীবন এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ মানবে না শুনবে না করবে বারণ আন্দোলন তৌহিদি জাগরণ দুর্বার আন্দোলন তৌহিদি জাগরণ মানবতা শত্রু জাত করবে সব দমন এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ মানবে না শুনবে না কোন যে বারণ দুরুমিলে প্রেরণ দুর্বারে আন্দোলন তৌহিদি জাগরণ দুর্বারে আন্দোলন তৌহিদি জাগরণ মানবতা শত্রু জাত করবে সব দাবন এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ ইসলামী জাগরণ এই জাগরণ اسلامی جانب جانب اسلامی جانب